আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ আউদুবিল্লাহ মিনা শৈতান রাজিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা সঈদান মোহাম্মদ ও আলা আলিহি ওসাহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরা আল কুরআনে কেয়ামতের দৃশ্য এই আলোচনায় আজকের পর্বে যেই সুরাটি নিয়ে কথা বলবো সেই সুরাটি নাজিল বা অবতরণের ধারায় ছত্রিশতম সুরা মাক্কি সুরা সুরাত তরিক এই সুরাতে সরাসরি কেয়ামত বা খিরাত কিংবা বিচার দিবসের কোনো দৃশ্য উপস্থাপিত না হলেও তাত্ত্বিক বা ভাবগত কিছু ছবি কিছু দৃশ্য আল্লাহ সুহামতাল্লাহ আমাদের মনের রাজ্যে অঙ্কন করেছেন এই সুরাতে বিচার দিবসের বাস্তবতা তুলে ধরে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন মাতুবুল্লা সারা ইর ফামা আলাহু মিন সেই দিন সমস্ত গোপন বিষয়গুলোকে পরীক্ষা করা হবে এবং সেই দিন কোনো মানুষের কোনো শক্তি বা সামর্থ্য থাকবে না এবং কেউ একে অপরকে কোনো সাহায্যও করতে পারবে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 আপনি কি জানেন সেই রজনীতে আত্মপ্রকাশকারী কি আন্নাজমুসাকিব সেটা হচ্ছে এক উজ্জ্বল নক্ষত্র এরপর আল্লাহ সুহামতাল্লাহ বলছেন ইনকুল্লু নাফসিল্লাম্মা আলাইহা হাফিজ এমন কোনো নাফস বা প্রাণী নেই যার উপর কোনো তত্ত্বাবধায়ক বা হেফাজতকারী নিয়োগ করা নেই প্রত্যেক জীবের উপরেই তত্ত্বাবধায়ক রয়েছে কাজেই মানুষ ভেবে দেখুক মানুষ চিন্তা করুক কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে সে সৃষ্ট হয়েছে সবেগে সঞ্চালিত পানি থেকে সবেগে স্খলিত পানি থেকে যা নির্গত হয় মানুষের মেরুদণ্ড এবং পাজরের অস্থির মধ্য থেকে এরপর আল্লাহ সুহামতাল্লাহ বলছেন ইন্নাহু আলা রাজিহি লকাদির নিশ্চয়ই তিনি তাকে ফেরত আনতে পূর্ণ ক্ষমতাবান নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম এও মাতুবুল্লা সরা ইর ফামা আলাহু মিন কৌয়াতি ওয়ালা নাসির সেই দিন যখন গোপন বিষয়গুলো পরীক্ষিত হবে এবং সেই দিন যখন মানুষের কোনো সামর্থ্য শক্তি থাকবে না এবং থাকবে না কোনো সাহায্যকারী এরপর আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন ওয়াসামা ইজাতি শপথ এই চক্রশীল আসমানের যা ধারণ করে বৃষ্টি এবং শপথ এই জমিনের যা বিদীর্ণ হয় নিশ্চয়ই এই কোরআন এক ফয়সালাকারী মীমাংসাকারী বাণী ইহা কোনো উপহাস বা তামাশার বস্তু নয় এরপর শেষের তিনটি আয়াতে আল্লাহ সুহামতাল্লাহ কাফিরদের চক্রান্তকে লক্ষ্য করে কথা বলেছেন তিনি বলেছেন إنهم يكيدون كيدا وأكيد كيدا فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا নিশ্চয়ই তারা ভীষণ চক্রান্ত করে এবং আমিও ভীষণ কৌশল অবলম্বন করি অতএব কাফেরদেরকে অবকাশ প্রদান করুন অবকাশ প্রদান করুন কিছু সময়ের জন্য সংক্ষিপ্ত এই সুরাতে আল্লাহ সুবাহতাল্লাহ আখিরাতের কিছু বিষয়কে তাত্ত্বিক চিত্র বা ভাবগত চিত্র অঙ্কনের মাধ্যমে আমাদের মনের রাজ্যে ফুটিয়ে তুলছেন সরাসরি কোনো দৃশ্য এখানে না থাকলেও তাত্ত্বিক কিছু বিষয়ের চিত্র এবং বাস্তবতা আল্লাহ সুবাহতাল্লাহ এখানে আমাদের মনের রাজ্যে উন্মুক্ত করেছেন আবরণকে উন্মোচিত করেছেন সেই দিনের বাস্তবতাকে উল্লেখ করে আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই দিন হচ্ছে এমন একটি দিন ইয়ৌমাতুবুল্লা সারাইর ফামা আলাহু নাসির সেই দিন সমস্ত গোপন বিষয়গুলোকে পরীক্ষা করা হবে এবং সেই দিন কোনো মানুষের কোনো শক্তি বা সামর্থ্য থাকবে না এবং কেউ একে অপরের কোনো সাহায্যেও উপকারেও আসতে পারবে না সেই দিন মানুষের দুর্বলতা প্রকাশিত হয়ে যাবে এবং সমস্ত সাহায্যকারী তারা বিলীন হয়ে যাবে এই যে মানুষের অসহায়ত্বের একটি চিত্র ফুটিয়ে তোলা এটি মানব মনে গভীর ছাপ মুদ্রিত করে এবং এখানে শুরুতে আলোসুভানতাল্লাহ এই সুরাতে যে উপমাগুলো পেশ করেছেন তার সঙ্গে পরবর্তী বক্তব্যের বেশ চমৎকার সামঞ্জস্য এবং সাদৃশ্য রয়েছে শপথের মাধ্যমে কসমের মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ এই সুরাটিকে শুরু করেছেন শুরুতেই আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ওয়াসামা ই অমা আদরা কামাত্তরিক আন্নাজমুসাকিব শপথ আসমানের রজনীর আসমানের এবং রজনী যা কিছু নিয়ে আবির্ভূত হয় সেগুলোর কসম হে নবী আপনি কি জানেন এই রাত্রিতে যা আবির্ভূত হয় সেই বিষয়গুলো কি এই রাতের আকাশে যা কিছু প্রকাশিত হয় সেই বিষয়গুলো কি সেটি হচ্ছে এক উজ্জ্বল নক্ষত্র আর নাজমুসা কিব শুরুতে কসম করা হয়েছে এক অজানা অজ্ঞাত বস্তুর আত্মরিক এর গুরুত্ব প্রকাশ করা এবং এরপর অজ্ঞতা জ্ঞাপন করে প্রশ্ন করা হয়েছে অমা আদরা কামাত এবং আপনি কিভাবে জানবেন কি সেই তরিক এরপর আল্লাহ সুহামতাল্লাহ তিনি নিজেই জবাব দিয়ে বলেছেন এটা হচ্ছে আন্নাজিমুসাকিব এক উজ্জ্বল নক্ষত্র যা কিনা রাতের আকাশে উদিত হয় যখন সেই নক্ষত্র উদিত হয় তখন সকলেই তাকে দেখতে পায় আসমানের অন্ধকারের বুক চিরে ফুটে ওঠে তার কিরণ তার দীপ্তিতে আধারের অমানিসা দূর হয়ে যায় আধারের বুক চিরে আলোয় ঝলমল করে ওঠা এই নক্ষত্রের কসম করে পরবর্তী আয়াতে পরবর্তী বিষয়ে যা বলা হয়েছে তার মধ্যে রয়েছে এক কাব্যিক সামঞ্জস্য আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ইনকুল্লু নাফসিল্লাম্মা আলাইহা হাফিজ এমন কোনো নফস বা জীব নেই যার উপর কোনো তত্ত্বাবধায়ককারী হেফাজতকারী নিযুক্ত নেই যেমন অন্যত্র আমরা দেখতে পাই সুরা হ্রদ সেখানে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন মানুষের জন্য তার সম্মুখে এবং তার পশ্চাতে একের পর এক প্রহরী ফেরেস্তা নিযুক্ত করা রয়েছে যারা আল্লাহর আদেশে তাদেরকে রক্ষণাবেক্ষণ করে থাকে له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله মানুষের জন্য তার সম্মুখে এবং পশ্চাতে একের পর এক প্রহরী ফেরেস্তা নিযুক্ত করা রয়েছে যারা আল্লাহর আদেশে তাদেরকে রক্ষণাবেক্ষণ করে থাকে সুরা তরিক এখানে আল্লাহ সুহামতাল্লাহ ব্যবহার করেছেন নাফস শব্দটিকে নাফস তথা মানবাত্মার উৎস বস্তু গুপ্ত গোপন বস্তু কিন্তু সেই রক্ষণাবেক্ষণকারী তত্ত্বাবধায়ক হেফাজতকারী সেই নফস পর্যন্ত পৌঁছে যায় এবং সমস্ত গোপন বিষয়গুলোকে পর্যন্ত সে রেকর্ড করে চলে সংরক্ষণ করে চলে এবং সমস্ত গোপন বিষয়গুলোকে সেই দিন প্রকাশ করে দেওয়া হবে যেই দিন হচ্ছে বিচারের দিন যার সম্পর্কে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ইয়ৌমাতুবুল্লাহ সেই দিন গোপন বিষয়গুলোকে পরীক্ষা করা হবে উন্মোচন করা হবে কিছু আগে যেভাবে আল্লাহ সুহামতাল্লাহ শুরুতে বলেছিলেন আন্নাজমুসাকিব উজ্জ্বল নক্ষত্র রাতের আকাশে যখন অন্ধকারের বুক তীরে উজ্জ্বল নক্ষত্রটি উদিত হয় তার সঙ্গে পরবর্তীতে এই যে তত্ত্বাবধায়ককারী হেফাজতকারী সংরক্ষিত লিপি রেকর্ডনামা তার এক অসাধারণ সামঞ্জস্য রয়েছে আমাদের প্রত্যেকের সঙ্গে নিযুক্ত ফেরেস্তা বা তত্ত্বাবধায়ককারীদেরকে আমরা দেখতে পাই না কিন্তু তারা অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের প্রত্যেকটি কথা এবং কর্মকে তারা সংরক্ষণ করে চলেছেন পরবর্তীতে বিচারের দিনে যখন তারা সেই আমুল নামাকে উপস্থাপন করবেন তখন তাদের সেই কাজের বাস্তবতা আমাদের সামনে রাতের অন্ধকার আকাশে ফুটে ওঠা উজ্জ্বল নক্ষত্রের মতোই প্রকাশিত হয়ে যাবে কাজেই এই উভয় বিষয়ের মধ্যে রয়েছে চমৎকার কাব্যিক এক সামঞ্জস্য এত চমৎকারভাবে শুরুর বিষয়গুলোকে উল্লেখ করার পর আল্লাহ সুহামতাল্লাহ বলছেন ফালিয়ান জুরিল ইনসান খলিক খলিকা মিম্মা ইন্দাফিক কাজেই মানুষ ভেবে দেখুক চিন্তা করুক কোন বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে সে তো সৃষ্টি হয়েছে সবেগে স্খলিত পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এমন সবেগে স্খলিত পানি থেকে যা নির্গত হয় তার মেরুদণ্ড এবং পাজরের হাড় বা অস্থির মধ্য থেকে এই বিষয়ের সঙ্গেও সামঞ্জস্য রয়েছে পূর্বে উল্লেখিত রাতের অন্ধকার আকাশে উদিত উজ্জ্বল নক্ষত্রের সবেগে স্খলিত এই প্রাণী মানবদেহের অভ্যন্তর অজ্ঞাত অন্ধকার থেকে নির্গত হয়ে আসে যেভাবে অন্ধকারে বুক চিরে আলো উদ্ভাসিত হয় ঠিক তার অনুরূপ এরপর সেই মহান সত্তা আল্লাহ সুবাহানহতালা এই পানির তুচ্ছ বিন্দুকে মায়ের গর্ভে আরেক অন্ধকার জগতে সেখানে স্থাপন করেন এরপর মায়ের গর্ভ থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার আলোর মুখ দেখে থাকে যেই সুমহান সত্তা সেই তুচ্ছ বস্তু থেকে মানুষকে সৃষ্টি করতে সক্ষম তিনি আবারও মানুষকে তার পূর্বের অবস্থার দিকে ফিরিয়ে আনতে সক্ষম নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি এবং আবারও আমাদেরকে আল্লাহর কাছেই ফেরত যেতে হবে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ইন্নাহু আলা রাজিহি লাকাদির নিশ্চয়ই তিনি এই মানুষকে ফিরিয়ে আনতে পূর্ণ ক্ষমতাবান এবং সেই দিন মানুষদেরকে ফিরিয়ে আনা হবে জমায়েত করা হবে যেদিন সমস্ত গোপন বিষয়গুলোকে প্রকাশ করে দেওয়া হবে সমস্ত গোপন বিষয়গুলো সেই দিন পরীক্ষিত হবে এবং যেই দিন কোনো মানুষের কোনো শক্তি সামর্থ্য থাকবে না এবং কেউ কারো কোনো উপকার বা সাহায্য করতেও সক্ষম হবে না এরপর অগ্রসর হয়ে আমরা দেখতে পাই আরও কসম করে শপথ করে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل এরপর আমরা দেখতে পাই এই সুরাতে আল্লাহ সুবাহতাল্লাহ কসম করেছেন আসমানের যা ধারণ করে বৃষ্টি এবং কসম করেছেন এই জমিনের যা বিদীর্ণ হয় যার বুক চিরে বের হয়ে আসে উদ্ভিদ আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন কসম সেই চক্রশীল আকাশের এবং কসম এই জমিনের যা বিদীর্ণ হয়ে যায় নিশ্চয়ই এই কোরআন ফয়সালাকারী বাণী ইহা কোনো নিরর্থক উপহাসের বস্তু নয় এখানে বৃষ্টিকে বোঝানোর জন্য আল্লাহ সুহামতাল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে আর রাজি এর আরেকটি অর্থ হচ্ছে যা প্রত্যাবর্তনশীল বা প্রত্যাবর্তন করে বৃষ্টিও অনুরূপ বারবার ফেরত আসে এবং এখানে আল্লাহ সুহামতাল্লাহ সেই আসমানের কসম করে বলেছেন যা সেই বৃষ্টিকে ধারণ করে মুসলধারায় সেই বৃষ্টিকে এই আসমান ধারণ করে এবং এরপর তিনি বলেছেন ওয়াল আরদিজাতি সদি সদি এটা হচ্ছে উদ্ভিদ উদ্গমে ভূমির বিদীর্ণ হয়ে যাওয়া যখন মাটি ফেটে মাটির বুক চিরে শস্যদানার অঙ্কুর উদ্গম ঘটে উদ্ভিদ বের হয়ে আসে সেটা যেভাবে জমিনকে বিদীর্ণ করে দেয় এই দুইটি বিষয়কে আল্লাহ সুবাহতাল্লাহ পাশাপাশি স্থাপন করে কসম করেছেন একদিকে আসমান থেকে মুসলধারায় বৃষ্টি বর্ষণ হওয়া এবং এরপর জমিন থেকে শস্য অঙ্কুরোদ্গমের মাধ্যমে জমিনকে বিদীর্ণ করে উদ্ভিদের বের হয়ে আসা যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই অতীতের উল্লেখিত বিষয়গুলোর সঙ্গে বেশ সামঞ্জস্য রয়েছে মুসলধারায় বৃষ্টি এবং এরপর মাটি ভেদ করে শস্যের উদ্গমন বের হয়ে আসা জমিনকে বিদীর্ণ করে বের হয়ে আসা এর আকার আকৃতি এবং কর্মকাণ্ড সেই উজ্জ্বল নক্ষত্রেরই আত্মপ্রকাশের অনুরূপ যে উজ্জ্বল নক্ষত্র রাতের আধারের বুক চিরে উদিত হয় এবং এটা যেন সেই বিষয়েরও অনুরূপ যার উল্লেখ আল্লাহ সুহামতাল্লাহ করে বলেছেন সেই সবেগে স্খলিত পানির মতো যা নির্গত হয় মেরুদণ্ড আর পাজরের অস্থির মধ্য থেকে এবং এটা যেন সেই বিষয়েরও অনুরূপ সেই মাতৃগর্ভের মতো মাতৃগর্ভ অন্ধকার সেখানে সবেগে স্খলিত সেই পানিকে স্থাপন করা হয় এবং মাতৃগর্ভ এই জমিনের মতো বিদীর্ণ হয় যখন সেখান থেকে শিশু ভূমিষ্ঠ হয়ে আসে ঠিক যেন জমিন বিদীর্ণ হয়ে অঙ্কুরিত হওয়া শস্যদানা ইন্নাহু আলা রাজিহি লাকাদির নিশ্চয় তিনি মানুষকে ফিরিয়ে আনতে পূর্ণ ক্ষমতাবান এই সুরাতে প্রতিটি আয়াতের শব্দের শেষের দিকে লক্ষ্য করলে একটি ছন্দ মিল আমরা দেখতে পাই কাব্যিক মিল আমরা দেখতে পাই পারস্পরিক সামঞ্জস্যে সেখানে লক্ষ্য করলেও আরেকটি ভিন্ন দিক আমাদের সামনে ফুটে ওঠে এই সুরাতে লক্ষ্য করলে আমরা দেখতে পাই আল্লাহ সুবাহতাল্লাহ নিজের শক্তি এবং ক্ষমতার উল্লেখ করে আয়াত নাজিল করে জানিয়েছেন ইন্নাহু আলা রাজিহি লাকাদির নিশ্চয়ই তিনি মানুষকে ফিরিয়ে আনতে পূর্ণ ক্ষমতাবান আল্লাহ সুহামতাল্লাহ নিজের শক্তির কথা এখানে উল্লেখ করেছেন এর একটু পরেই তিনি মানুষের অসহায়ত্বের কথা উল্লেখ করে বলেছেন ফামা আলাহু মিন কৌয়াতিউওয়ালা নাসির সেই দিন মানুষের কোনো শক্তি সামর্থ্য থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না একদিকে আল্লাহ সুহামতাল্লাহর শক্তি এবং ক্ষমতা এই বিষয়কে উল্লেখে ঠিক পরেই মানুষের দুর্বলতা এবং অক্ষমতাকে প্রকাশ করে আয়াত নাজিল করা হয়েছে ঠিক যেন একটি পাহাড়ি ঢাল বেয়ে উপর থেকে নিচে নামার মতো চড়াই এবং উতরাই একই রকমভাবে পরবর্তীতে যে দুইটি বিষয়ের কসম আল্লাহ সুবাহতলা করেছেন ওয়াসামা ইজাত রাজি ওয়াল আর দিজাত শপথ সেই আসমানের যা ধারণ করে বৃষ্টি এবং শপথ সেই জমিনের যা বিদীর্ণ হয় সেখানেও এই চড়াই এবং উত্রাইয়ের আরেকটি চিত্র আরেকটি সামঞ্জস্য আমরা দেখতে পাই আসমান অনেক উপরে থাকে সেখান থেকে এই বৃষ্টি জমিনে বর্ষিত হয় এরপর জমিন থেকে শস্যদানা অঙ্কুরোদ্গম হয় জমিন বিদীর্ণ হয়ে আসে এই আয়াতগুলোকে এত চমৎকারভাবে উপস্থাপনের মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনের শিল্প সৌন্দর্যের আরেকটি চিত্র আমাদের সামনে উন্মুক্ত করেছেন এভাবে এই সুরাতে আল্লাহ সুহামতাল্লাহ নানাভাবে চিত্র এবং কল্পনার মধ্যে পূর্ণ সামঞ্জস্য বিধান করেছেন সামঞ্জস্য বিধান করেছেন নানা দৃশ্যের স্বতন্ত্র অংশ এবং পৃথক পৃথক অংশের মধ্যে এবং শব্দের শেষে যে ছন্দ মিল আমরা দেখতে পাই যে সুর মূর্ছনা আমরা দেখতে পাই তার যে ঝঙ্কার এবং সেই ঝঙ্কার থেকে সৃষ্টি হওয়া চিত্র ছবি সেটা আমাদের মনের রাজ্যে এক বিস্তীর্ণ পরিবেশ সৃষ্টি করে যায় এভাবেই এই সম্মানিত কোরআন কোরআন মাজিদের ক্ষুদ্র ক্ষুদ্র সুরাগুলোতে কত কথাই না আল্লাহ সুহামতাল্লাহ তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন শব্দ বা বাক্যের বিচারে এই সুরাগুলো হয়তো কয়েক ছত্র বা কয়েকটি বাক্যের বেশি নয় কিন্তু এখানে যে অর্থ এবং ভাব আল্লাহ সুহামতাল্লাহ প্রকাশ করেছেন তা অনেক গভীর অনেক ব্যাপক এবং অনেক বিস্তৃত আল্লাহ সুহামতাল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুহামতাল্লাহ যেন সেই বিচারের দিনে আমাদেরকে নিরাপদে রাখেন যেই দিন সম্পর্কে আল্লাহ সুহামতাল্লাহ তিনি নিজেই বলেছেন ফামা আলাহু মিন কৌয়াতিউওয়ালা নাসির সেই দিন মানুষের কোনো শক্তি সামর্থ্য থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না ওসলাল্লাহ আয়লা আলা সঈদিনা মোহাম্মদ ও আয়লা আলিহি ওয়াসাহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আয়লামিন